الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد واعبدوا الله ولا تشركوا به شيئا قال ابن كثير رحمه الله تعالى الخالق لهذه الأشياء هو المستحق للعبادة মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকে তিনটি মূলনীতি কিতাব থেকে গত সপ্তাহে আলোচনা করে যেখানে থেমেছিলাম সেখান থেকে আবার শুরু করছি তা হচ্ছে এবাদত সম্পর্কে এবং তার প্রকরণ সম্পর্কে এবাদত যে বহু প্রকারের রয়েছে তার কিছু বর্ণনা যাতে আমরা বুঝতে পারি যে এবাদত কি ধরনের এবং কোন কোন কাজগুলিকে এবাদত বলা হয় এমাম ইবিন কাসির রহমতুল্লাহ আলী বলছেন যে যে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তা সমস্ত মখলুকাত সৃষ্টি জগৎ আসমান জমিন চাঁদ সূর্য যেগুলির কথা গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে এসব কিছুর খালেক সৃষ্টিকর্তা তিনি একমাত্র এবাদতের হকদার অধিকারী যিনি সৃষ্টি করেছেন এবাদত তার হবে আর যা যারা সৃষ্টি করতে পারে না সৃষ্টি করেনি তাদের কেন এবাদত হবে তাদেরকে কেন সেজদা করব তাদেরকে কাছে কেন দোয়া করব তাদের কাছে কেন ফরিয়াদ করব। তো এই কথাটি যদি আমরা বুঝে নিই তাহলে আমাদের জন্য শির্ক তহিদকে বোঝা খুব সহজ হয়ে যাবে কারণ যারা কবর মাজারেও সেজদা করে তারাও এ কথা কোনোদিন বিশ্বাস করে না যে আব্দুল কাদির জিলানি আমাদের সৃষ্টি করেছেন বিশ্বাস করে করে না তারাও জানে যে সৃষ্টিকর্তা আল্লাহ তো সৃষ্টিকর্তা যখন আল্লাহ তাহলে এবাদত একমাত্র আল্লাহর হবে কিন্তু এবাদত কাকে বলে তা ঠিকভাবে না বুঝার কারণে শির্কের অনুপ্রবেশ ঘটেছে এই রকম লোকদের মধ্যে যারা নিজেকে মুসলমান বলে আল্লাহকে স্রষ্টা বলে মানে অথচ তারা শিরিক করে থাকে তাই লেখক এখানে এবাদতের বেশ কিছু পেসিম বা প্রকরণ বর্ণনা করেছেন ধরন বিভিন্ন রকমের এবাদত শরীয়তে আল্লাহ ফাকরবুল আলমিন প্রণয়ন করেছেন আমাদেরকে দিয়েছেন তার বেশ কিছু উল্লেখ করেছেন লেখক রহমতুল্লাহ আলী বলছেন ও আনোয়াউল এবাদা আল্লাতি আমার আল্লাহ বিহা এবাদতের বহু প্রকরণ যার আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন যেসব এবাদত বন্দীর আল্লাহ আদেশ করেছেন বরং এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লালি আবুদুন শুধু আদেশই করেননি বরং সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এবং জিনকে যে তারা কি করবে আল্লাহর এবাদত করবে লিয়া আবুদুন অর্থাৎ আমারই এবাদত করবে আমা খালাকুল জিন্না ইনসা আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি ইল্লা একমাত্র এই উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে লিয়া আবদুন যেন তারা আমার এবাদত বন্দী করে তো যেসব এবাদতের প্রকরণ রয়েছে তার প্রথম হচ্ছে দিনের তিনটি স্তর লেখক উল্লেখ করেছেন দিনের তিনটি স্তর মারাতেবুদ্দিন বলা হয় দিন অর্থাৎ ইসলাম দিনকে আমরা ইসলাম বলি বা ইসলামকে দিন বলি দিন মানে আল্লাহ যা নাজুল করেছেন জীবন বিধান রূপে তাই দিন ইন্না দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহ বা কোরআন করিম বলছেন যে আল্লাহর একমাত্র দিন মনোনীত দিন হচ্ছে ইসলাম যা আল্লাহ আমাদের জন্য নাজল করেছেন সেই দিন ছাড়া আর অন্য কোন দিন আল্লাহ কবুল করবেন না অমাইয়াবতাকে গাইরাল ইসলামে আন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন সন্ধান করবে বা অন্য কোন জীবন বিধান অবলম্বন করবে অন্য কোনো পথে চলবে ফালাই বালামিন আল্লাহ কখনো তা কবুল করবেন না তাহলে এই দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহ কবুল করবেন না ইয়াহুদিবাদ আল্লাহ কবুল করবেন না খ্রিস্টবাদ আল্লাহ কবুল করবেন না হিন্দুইজম আল্লাহ কবুল করবেন না বৌদ্ধ মত আল্লাহ কবুল করবেন না শিখবাদ আল্লাহ কবুল করবেন না পত্তলিকতা আল্লাহ কবুল করবেন না মাজার পূজা আল্লাহ কবুল করবেন না একমাত্র দিন ইসলাম যে আল্লাহ নাজেল করেছেন তাই কবুল করবেন আল্লাহ কবুল আলমিন তো যেসব এবাদতের প্রকরণ আল্লাহ আদেশ করেছেন তার প্রথম উল্লেখ করেছেন লেখক দিনের তিনটি স্তর এখানে এই কথাটি মনে রাখবেন যে দিনের তিনটি স্তর রয়েছে অর্থাৎ দিন ইসলাম যাকে আমরা বলছি তার তিনটি স্তর আছে তাহলে প্রত্যেক মুসলিম এক স্তরের নয় এখানে আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কিন্তু সবাই কি একই স্তরের মমিন মুসলিম না ইমানের পার্থক্য আছে এখানে শুধু কেন সাহাবাই কেরাম গণ রাজি আল্লাহ তালুম আজমাইন এক লাখ চব্বিশ হাজার সাহাবাইকে সবার ইমান কি সমান সবার ইমান সমান না আজকালকার জমায় না হয় মুসলমানদের মধ্যে অনেক আছে যারা ফরজ অজীবী আদায় করে না নামাজি ঠিকভাবে আদায় করে না সাহাবে কেরামের জামানায় সবাই নামাজি সবাই দিনদার কারণ দিনে যে ত্রুটি ছিল এরকম নাই কিন্তু তারপরেও দিনে ত্রুটি না থাকা সত্ত্বেও দিনের বিভিন্ন স্তরে তারা ছিলেন এক স্তরের লোক সবাই ছিলেন না কথা কখনোই বলতে পারেন না যে আবু বাকর অমর ওসমান আলীর যেমন ইমান তেমন এমন এক সাহাবি যে সাহাবির নাম হয়তো আপনি কখনো শোনেননি আছেন আচ্ছা, না এরকম অনেক সাহাবি আছেন স্মরণীয় হয়তো সবার ইমান কি সমান কোনো সমান নাই তো দিনের তিনটি স্তর রয়েছে যে স্তরের কথা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম একটি খুব প্রসিদ্ধ হাদিসে উল্লেখ করেছেন সেই হাদিসের নামই হচ্ছে হাদিসে জিবরিল অর্থাৎ জিব্রাইল আলহি সালামের হ্যাঁ, প্রশ্নের উত্তরে যে হাদিস নবী করিম সাল্লাহ উল্লেখ করেছিলেন সেই হাদিস ওই হাদিসটি হাদিসে জিব্রাইল নামে জানা সবাই জানে বা মহাদিসের আমরা তারা হাদিসে জিব্রাইল বলে আখ্যায়িত করেছেন হাদিসটিকে জিব্রাইল আলী যে হাদিস বর্ণনা করেছেন তা না কিন্তু জিব্রাইল ইসলাম প্রশ্ন করেছেন নবী ইসলামকে কয়েকটি আর তার একটি প্রশ্ন ছিল ইসলাম সম্পর্কে আর একটি ছিল ইমান সম্পর্কে আর একটি হেসান সম্পর্কে হ্যাঁ, আর একটি ছিল কিয়ামতের লক্ষণ কিয়ামত কখন হবে এই সম্পর্কে আর একটি ছিল কিয়ামতের লক্ষণ সম্পর্কে এই পাঁচটি প্রশ্ন ছিল গোটা হাদিস খুব বড় হাদিস তার সার কথা হচ্ছে যে পাঁচটি প্রশ্ন জিব্রাহল আলী সাল্লাম করেছিলেন এবং নবী করিম সাল্লাম তার উত্তর দিয়েছিলেন ওই হাদিসে জিব্রাহল আলহিসাম ইসলামের কথা জিজ্ঞাসা করেছেন তখন নবী সাল্লাহ ইসলামের বাহ্যিক পাঁচটি হ্যাঁ ইসলামের স্তম্ভ বা খুঁটির কথা উল্লেখ করেছেন ইমানের কথা যখন উল্লেখ করেছেন জিজ্ঞাসা করেছেন জিবরা আলী ইসলাম তখন নবী করিম সাল্লাহ ছয়টি ইমানের স্তম্ভ খুঁটির কথা উল্লেখ করেছেন যেই ছয়টি স্তম্ভ বা খুঁটির সম্পর্ক হচ্ছে মানুষের হ্যাঁ অন্তরের সাথে হৃদয়ের সাথে বিশ্বাসের সাথে আর বিশ্বাস অন্তর দিয়ে হয় এহসানের কথা অর্থাৎ নিষ্ঠার সাথে নিষ্ঠার সাথে এবাদত বন্দীর কথা যখন জিজ্ঞাসা করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে ইসলাম তখন তিনি উত্তর দিয়েছেন তার দুইটি স্তর বলে এহসান সম্পর্কে তো এই তিনটি কথা ইসলাম এবং ইমান ও এহসান এগুলি হচ্ছে এবাদত ইসলামের খুঁটি কয়টি বললাম পাঁচটি এই পাঁচটি খুঁটি বা স্তম্ভ এগুলি এবাদত নয় কি প্রথমটি কি একজন একজন পরীক্ষা করার জন্য বলছি একজন কি বললেন পিছনে বলছেন আরেকজন কি বললেন কি করতে হবে এটা বিশ্বাস করতে হবে না উচ্চারণ করতে হবে পড়তে হবে হ্যাঁ এই তো গোলমাল এখানে আগে বললাম যে ইমানের সম্পর্ক হৃদয়ের সাথে বিশ্বাসের সাথে আর ইসলামের সম্পর্ক হচ্ছে বাহ্যিক আমলের সাথে কথা বলিনি একটু আগে ভুলে গেলেন তো ইসলাম যে কত সূক্ষ্ম এবং সূক্ষ্মভাবে শিখতে হবে আর না হলে ইসলামে দিনে আপনার আমলে আকিদায় গরমিল হয়ে যাবে গড়বড় হয়ে যাবে ওই হয়েছে অবস্থা আমাদের দেশের বহু লোক যেহেতু তাদেরকে ভুল শিক্ষা দিয়ে রাখা হয়েছে বা অসম্পূর্ণ শিক্ষা দিয়ে রাখা হয়েছে ইসলামের ক্ষতি কয়টি পাঁচটি কি কলেমা নমাজ রোজা হজ্জা কলেমা প্রথম দিকে যখন একসাথে কয়েকজন বলেছিল তখন এক দুজন কলেমাও বলেছেন ওইটাই জানতে চাইছিলাম তখন ওটাকে বললেন আরেক ভাই বললেন রাহিল্লাহ তখন জিজ্ঞেস করলাম যে লাই রাহিল্লাহ কি বিশ্বাস করতে হবে না উচ্চারণ করতে হবে বললেন বিশ্বাস করতে হবে ভুল নাই কি করতে হবে সাক্ষ্য দিতে হবে সাক্ষ্য এখান থেকে না এখান থেকে মুখে সাক্ষ্য দেওয়া হয় ঠিক না আপনি যে কোনো কথা আর কোনো কাজের সাক্ষী দেন কোন একটা কেসে আপনি সাক্ষী দিতে গেছেন কোর্টে তো সাক্ষী দেবেন অন্তর থেকে না জবান দিয়ে জবান দিয়ে মুখে সাক্ষী দিবেন কথা বললেন যে এই জমি জজ সাহেব এই জমি হচ্ছে অমুক ব্যক্তির সাক্ষী দিলেন তাহলে মুখ দিয়ে সাক্ষী দিলেন হ্যাঁ জবান তার আপনার উচ্চারণকে সাক্ষী দিলেন অন্তর দিয়ে সাক্ষী হয় না অন্তর দিয়ে বিশ্বাস হয় অন্তর দিয়ে ইমান হয় ইমান মানে বিশ্বাস তাহলে ইসলামের যে ফাউন্ডেশন ভিত ইমানের পিলার ইসলামের পিলার ইহসান এই সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান নেই যতটুকু জ্ঞান ফরজ সেই জ্ঞান নেই তাহলে শিক্ষা যে কত জরুরি চিন্তা করুন এই শিক্ষাই ইসলামিক সেন্টারে দেওয়া হয় জি কোরআন এবং হাদিসের আলোকে যা সঠিকভাবে শিখেন নির্দেশে শিখার যেখানে ক্ষেত্র রয়েছে সেখানে গেলেও সঠিকভাবে শেখানো হয়নি ওই করে শেখানো হয় কলমা নামাজ রোজা হজ জাকাত আল্লাহ বলছেন তিন নম্বরে জাকাত আপনাকে শেখার পাঁচ নম্বরে ঠিক না তারপরে আল্লাহ এইভাবে বলেননি কলেমা নামাজ রোজা হজ জাকাত করে বলেননি বলেছেন শাহাদাত আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ কলেমা ইলাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদাত দান করা সাক্ষ্য প্রদান করা বন্দি পূর্ণাঙ্গ কথা শিখিয়েছেন আল্লাহ এবং তার রসুল আপনি অসম্পূর্ণ শিখেছেন কলেমা ঠিক না তারপরে নবী সাল শিখেছেন ইকামিসাল্লাহ বা অতুকিম তুকিমুসাল্লাহ নামাজ কায়েম করবে প্রতিষ্ঠা করবে আর আপনি বলছেন নামাজ বাস অসম্পূর্ণ আপনার কথা আর নবী শিখিয়েছেন সম্পূর্ণ তারপরে আপনি বলছেন রোজা না রোজা পালন করা আপনি বলছেন শুধু জাকাত জাকাত কি করা নবী কি বলেছেন জাকাত জাকাত প্রদান করা দেওয়া এ কথা বলেছেন নবী সাল্লাম আপনার কথা অসম্পূর্ণ হ্যাঁ আপনার তাহলে ইসলামের খুঁটি সম্পর্কে যে ধারণা সে অসম্পূর্ণ ধারণা জাকাত প্রদান করা বলেছেন হজ হজ সম্পর্কে কি বলেছেন বাইতুল্লাহর হজ আদায় করা তো এইভাবে শিখতে হবে এবং বলতে হবে তো ইসলামের সম্পর্ক কিসের সাথে বললাম হ্যাঁ বাহ্যিক আমলের সাথে আর ইমানের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে ভিতরের সাথে এই জন্য পাশাপাশি যখন ইমান ইসলাম পাশাপাশি দুটো বলবো তখন দুটো ভিন্ন ভিন্ন অর্থ বহন করবে আর যখন কোনো একটি বলবো কোনো একটি বলবো যেমন একটা লোক বলছে এই লোকটি মমিন তাহলে মুসলিম নয় কি অবশ্য মুসলিম কারণ যে মমিন হবে সে অবশ্যই মুসলিম হবে কোন এক সময় বললাম যে লোকটি মাসাল্লাহ মুসলিম তার মানে শুধু তার মধ্যে ইসলাম আছে ইমান নেই বিশ্বাস নেই অবশ্যই আছে কিন্তু এখন দুটো শব্দকে পাশাপাশি বলবো তখন দুটোর ভিন্ন ভিন্ন অর্থ আর সেই ব্যক্তি সত্যিকার মুসলিম মমিন যার মধ্যে দুটোই আছে ইসলামের পাঁচটি খুঁটিও আছে আর ইমানের ছয়টি স্তম্ভ আছে জি এগুলি হচ্ছে এবাদত দেখেন কলেমার শাহাদাত দান করা নামাজ কায়েম করা জাকাত প্রদান করা রোজা রাখা তারপরে হজ আদায় করা এগুলি হচ্ছে সব এবাদত তাহলে এবাদতের এগুলি প্রকার হলো না হলো না প্রকার তাই বলছেন লেখক মিসরুল ইসলাম যেমন ইসলাম হচ্ছে এবাদত এবাদতের একটি প্রকার হচ্ছে ইসলাম আর সেই ইসলামের পাঁচটি খুঁটি আছে ইমান এবং এবাদতের একটি প্রকরণ হচ্ছে একটি কিসিম হচ্ছে ইমান বিশ্বাস ইমান মানে তসদিক বিশ্বাস করা তো এই ইমানের কয়টি অঙ্গ আছে বললাম বা কয়টি স্তম্ভ আছে ছয়টি স্তম্ভ আছে প্রত্যেকটি স্তম্ভ হচ্ছে আপনার এবাদত প্রথম হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাস করা কি এবাদত নয় আপনি যে বিশ্বাস করেন যে আল্লাহ এক ও একক আল্লাহ আহাদ আল্লাহর কোনো শরিক নেই লাহদাহু তিনি এক একক লা শরিক আল্লাহ তার কোনো অংশীদার নেই এ কথাই কি আপনি নেকির আশা রাখেন না বরং এর মাধ্যমে মুক্তি আপনি হাসিল করতে চান তাহলে এটি হচ্ছে এবাদত এ হচ্ছে এবাদত আল্লাহর প্রতি ইমান হচ্ছে এবাদত ফেরেস্তাগণের প্রতি ইমান হচ্ছে এবাদত কারণ এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি হাসিল করবেন যদি আপনি ফেরেস্তাকে বিশ্বাস না করেন যে আমি না দেখে বিশ্বাস করি না তাহলে আপনি মমিন না কাফের মুশরেক বেদিন তাহলে ইমান বিল্লা ইমান বিল মাল্লাইকা ফেরিস্তাগণের প্রতি বিশ্বাস তারপরে আল্লাহর কিতাবগণের বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস আল্লাহ রসুলগণের প্রতি বিশ্বাস এগুলি হচ্ছে সব এবাদত এগুলো এবাদতের কিসিম আর পরকালের প্রতি বিশ্বাস হচ্ছে এবাদত কারণ পরকালের প্রতি বিশ্বাস আপনার উপর আল্লাহ ফরজ করেছেন যে বিশ্বাস আপনি করবেন এই বিশ্বাস না করলে আপনি মমিন হতে পারবেন না মুসলিম হতে পারবেন না আপনি কাফের হয়ে যাবেন যদি আপনি জান্নাতকে অস্বীকার করেন জাহান্নকে অস্বীকার করেন হিসাব নিকাশকে অস্বীকার করেন দাড়ি পাল্লা নেকির ওজনকে আল্লাহ বা গুনার ওজনকে যদি অস্বীকার করেন আল্লাহ হিসাব নেবেন জবাবদেহি করতে হবে অস্বীকার করেন বা সন্দেহ করেন তাহলে মুসলিম হতে পারবেন না কাফের এগুলি হচ্ছে সব এবাদত এবাদতের প্রকরণ তারপরে তকদিরের প্রতি বিশ্বাস কি হচ্ছে এবাদত তকদিরের প্রতি বিশ্বাস আছে সুতরাং আপনার জীবন ভিন্ন আরেকজনের তকদিরের প্রতি বিশ্বাস নেই সেজন্য তার জীবন দেখেন পশুর মতো জীবন খেতে পেলে খুব খুশি আর না পেলে একেবারে আর জীবন রাখবো না বিষ খেয়ে মরে যাব আর এই জীবন রাখে লাভ নেই কিন্তু আপনার উপর যতই মুসিবত আসুক যেহেতু আপনি তকদিরের প্রতি বিশ্বাস রাখেন যে আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার উপর সন্তুষ্টি প্রকাশ করতে হবে এটি আমার ফরজ আপনার এবাদত ইসলাম ইমান এবং তৃতীয় হচ্ছে একটি কথা এর আগে বলেছি যে এগুলি হচ্ছে দিনের স্তর মারাতিবুদ্দিন দিনের প্রথম স্তর হচ্ছে বাহ্যিক আমল বাহ্যিক আমল হচ্ছে দিনের প্রথম স্তর প্রথম স্তর হচ্ছে ইসলাম মানে বাহ্যিক আমলগুলি দ্বিতীয় স্তর হচ্ছে ইমান অন্তরের এই ছয়টি পিলার প্রতি অকাট্য বিশ্বাস দৃঢ় বিশ্বাস যাতে কোন রকমের সন্দেহ না থাকে তৃতীয় সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান অর্থাৎ নিষ্ঠার সাথে এবাদত বন্দী করা খুব সহজ ভাষায় এহসানের অর্থ হচ্ছে নিষ্ঠার সাথে নির্ভেজাল নিখুঁত আল্লাহর এবাদত বন্দী করা সে সম্পর্কে নবী করিস বলেছেন যে এমন ভাবে আল্লাহর এবাদত করান তা আবদ আল্লাহ আল্লাহর এবাদত করে যে কান্নাকা তারাহ যেন আল্লাহকে সামনে দেখতে পাচ্ছ যেন বলেছেন আল্লাহকে দেখতে পাচ্ছ এ কথা বলেনি যেন আল্লাহকে দেখার মতো যে আল্লাহকে দেখে যেমন চেষ্টা করতে তুমি দোয়া করতে ঠিক তেমন আল্লাহকে দেখে যেমন ভয় করতে তেমন আল্লাহকে না দেখে ভয় করো তেমনের কথা বলেছেন ঠিক না আপনার সামনে বাবা মা যদি দাঁড়িয়ে থাকে তো আপনি কোনো হারাম কাজ করতে সাহস করবেন জেনাবা বিচার হ্যাঁ সিগারেট ধূমপান করা পারবেন গাঁজা খাওয়া এসব পারবেন আমাদের দেশে তাস খেলা পারবে না এইসব কাজ যদি বাবা মার সামনে না পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি এমন ভাবে এবাদত বন্দী করবেন অর্থাৎ আপনি একজন মুসলিম আপনার ইসলামী জীবন যাপন করবেন যেন আল্লাহকে আপনি দেখছেন আল্লাহ সামনে তাহলে আপনার দ্বারা কি করে পাপ হইতে পারে যদি এই স্তরে আপনি এসে এত সুন্দর এবাদত বন্দী করেন তা আপনার দ্বারা পাপ হতেই পারে না অন্যায় হতে পারে না যদি ইমান এত উচ্চ স্তরে না পৌঁছে যে আল্লাহকে দেখার মতো করে এবাদত বন্দী করছেন তাহলে কমের পক্ষে এতটুকু ধারণা রাখুন যে ফাইন না হইয়া রাখ ফাইনলাম তখন তরাহ ফাইন না হইয়া রাখ তাহলে কমের পক্ষে এতটুকু ইমান রাখো যে আল্লাহ তোমাকে তুমি দেখতে পাচ্ছ না দেখার মতো তোমার এইরকম হচ্ছে না অবস্থা তৈরি হচ্ছে না তাহলে আল্লাহ তোমাকে প্রত্যক্ষ করছেন দেখছেন এই ইমান রেখে আল্লাহরে বদবন্দি কর আপনি গ্লাসের ঘরে আছেন এগুলো গ্লাসের ঘর এই পর্দাগুলো শরীরে সব গ্লাসের ঘর ঠিক না রাস্তাতে আপনি বা পাশের রুমে গ্লাসের ঘরে পাশাপাশি রুম আমাদের অফিসগুলি যেমন আছে এক অফিস থেকে অন্য অফিস সবগুলি দেখা যাচ্ছে কিন্তু এক টানা সবগুলি অফিস দেখা যাবে একদিক থেকে এদিক থেকে ওইদিক গ্লাসের ঘরে এক রুমে আপনি আছেন আপনি আছেন এখন আজকাল এইরকমও গ্লাস তৈরি হয়েছে তাও জানেন যে একদিকের লোক দেখতে পাচ্ছে অন্যদিকের লোক কিন্তু দেখতে পায় না ঠিক না আছে না নেই তাহলে আপনি এমন ঘরে আছেন যেই ঘরে যেই ঘরে থেকে আপনি আপনার বাবা মাকে দেখতে পান না কিন্তু আপনার বাবা মা এমন জায়গায় আছে যেখান থেকে ও গ্লাস থেকে দিয়েই আপনাকে দেখতে পাচ্ছে যদি আপনার জানা থাকে যে সেই গ্লাস কিন্তু বিপজ্জনক গ্লাস মা বাবা আমাকে দেখছে আমি দেখতে পাই না ঠিক না এ একটি উদাহরণ আর একটি উদাহরণ আজকালকার হাসপাতালে জেলখানায় জেলে আমরা যে বক্তব্য যাই সেখানে আমরা হয়তো যারা জানি না মোটা খায় মোটা বুঝি খোঁজ খবরে রাখি না ব্যাংকে ব্যাংকে সামান্য ব্যাংকে যান আপনি যখন ঢুকছেন দরজায় দরজার বাইরে আছেন তখন থেকে ব্যাংকে কিন্তু কম্পিউটারে শো করছে একজন তো কম্পিউটারে সবসময় বসে আছে খেয়াল করবেন জেলে আমরা ঢুকছি পুরো জেলে কোথায় কি কয়েদি কোন রুমে কি করছে না করছে কে ঢুকলো কে বের হইলো কে কোনখানে কেউ দেওয়ালের উপর উঠছে নাকি ওই কম্পিউটারে কিন্তু সব দেখা যাচ্ছে বসে বসে দেখছে তাহলে যদি আপনার জানা থাকে যে আমি দেখতে পাই না যারা আমার ওপর কি করছে রক্ষণাবেক্ষণ করছে হ্যাঁ আমার ওপর পাহারা দিচ্ছে কিন্তু পাহারাদার আমাকে দেখছে তাহলে আপনি অন্যায় কাজ করতে পারবেন অন্যায় কাজ করতে পারবেন না তাহলে কমের পক্ষে এতটুকু আপনার ইমান হোক যে আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন এইরকম অবস্থা তৈরি হয় না কিন্তু আল্লাহ পাক আপনাকে দেখছেন দুনিয়ার যদি আমরা এই কম্পিউটারকে ভয় করি ক্যামেরা লাগানো রুমে থাকা অবস্থায় ভয় করি যদি আমরা এই অবস্থায় থাকি যে না গ্লাস থেকে উনি দেখতে পাচ্ছেন অফিসার দেখতে পাচ্ছেন আমার বাবা মা দেখতে পাচ্ছেন আমি দেখতে না পেলেও তাই এত ভয় করি এত সতর্ক থাকি তা আল্লাহ পাক যিনি সৃষ্টিকর্তা যিনি রব্বুল আলমিন যিনি সবকিছুর মালিক যার ক্ষমতার বাইরে পালাবার কোনো উপায় নেই তাকে কতটুকু ভয় করা উচিত তাহলে আমাদের ইমান কত সুন্দর হয়ে যেত যদি এইরকম ভয় ভীতি থাকতো তো এ হচ্ছে এহসান এটি হচ্ছে উচ্চ স্তর দিনের তাহলে এই তিনটি স্তর বলা হয়েছে ইসলাম ইমান এহসান এগুলি বোঝার জন্য আর একটি উদাহরণ দিয়ে একটা নতুন মুসলমানের নিউ মুসলিম আজকে কলেমা পড়লো কলেমা পড়ে নিল নামাজের সময় হলো আসার নামাজ পড়তে আমাদের সাথে চলে গেল মাগরে পড়লো এসা পড়লো ফজর পড়লো তাকে মুসলমান বলবেন না বলবেন না মুসলমান তার অন্তরে ইমান মানে বিশ্বাস আল্লাহ প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস কোরআনুল করিমের প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস তকদিরের প্রতি বিশ্বাস মালায়িকা ফেরিস্তানের প্রতি বিশ্বাসী আছে কি না আছে আপনি খোঁজ রাখেন খোঁজ রাখেন না আজকে মুসলমান হয়েছে ওর ভিতরের খবর কি করে জানবেন আপনি কথাবার্তা বললে হয়তো কোনো সময় প্রকাশ পেতে পারে তারপরে কথাবার্তা বলেও অনেক সময় প্রকাশ পায় না লুকিয়ে রাখে বলে না যে আপনি মুসলমান জানলে অসুবিধা আছে তার হয়তো মুসলিম সমাজে বাস করে সে মুসলমান হয়েছে তার জন্য প্রকাশই করবে না ভিতরে হয়তো মুনাফেকি ঢুকা আছে কিন্তু যতক্ষণ প্রকাশ না করছে তাকে মুসলিম বলবেন না বলবেন না বাহ্যিক সে মুসলিম তাহলে ইসলাম হচ্ছে প্রথম স্তর কলেমা পড়ে নিয়েছে নামাজ পড়ছে মুসলিম দ্বিতীয় স্তর হচ্ছে চাইতে স্তর হচ্ছে অন্তরের বিশ্বাসগুলি খুব মজবুত এ সম্পর্কে আমাদের জানার কোনো ক্ষমতা নেই কিছু লক্ষণ ছাড়া বাহ্যিক লক্ষণ ছাড়া জানার কোনো ক্ষমতা নেই নবী সাল বলেছেন হাল শাকাক্তা কাল বাহু তুমি কি তার অন্তরকে ফেড়ে দেখেছ কারো অন্তরকে ফেড়ে দেখেছেন যে মুসলমান না মুসলমান নয় নামাজ পড়ছে মুসলমান কলেমা পড়েছে নামাজ পড়ে মুসলমান বাহ্যিক আমল করছে রমজান মাসে এসছে রোজা রাখে মুসলমান জাকাত দেয় মুসলমান হজে এসছে মুসলমান তাহলে ইমান ইসলামের পরে হচ্ছে ইমানের স্তর আর তারপরে উঁচু স্তর হচ্ছে কি এহসান এহসান সম্পর্কে আরেকটি কথা বলে সতর্ক করে দিই পীরপন্থী বা পীরেরা ভণ্ডরা আর সবাই ভণ্ড পীরে আর ভণ্ড আর গের ভণ্ড দুই রকম ভাগ নেই কিন্তু বাংলাদেশে যে হকানি পীরা আর ভণ্ড পীরে দুই ভাগ করা হয়েছে না সবগুলি ভণ্ড কারণ এই পীরতন্ত্রের ধর্ম ইসলামে আসেনি মা আনজাল আল্লাহ বিহামিন সুলতান আল্লাহ নাজেল করেননি সুতরাং পীরেরা কি বলে যে আমরা যে তাসাউফের কাজকর্ম করছি আমরা যে মানুষকে আধ্যাত্মিক শিক্ষা দিচ্ছি এটা হচ্ছে এহসান মিথ্যা কথা সেটি এহসানের শিক্ষা নেই সেটি মানবরচিত বিধান সুফিবাদ যেটা তাসাউফ পীর মরিদের যে শিক্ষা সে জিকির হোক আর তরিকত হোক আর কিছু কোর্স হোক হ্যাঁ আপনাকে করার জন্য বলছে আপনার মুড়িদ পীর আর আপনি মুড়িদ হিসেবে করছেন এই সবগুলি হচ্ছে আর তাদের বিভিন্ন স্তর থানা সময় চলে যাচ্ছে আলোচনা করতে চাইছি সেই কথাগুলি আসবে ফানাফিল্লা প্রথম হচ্ছে ফানাফি শেখ তারপরে ফানাফির রসুল তারপরে ফানাফিল্লা তিনটে স্তর প্রথম ফানাফির শেখ মানে পীরে ফানা হইতে হবে নিজেকে বিলীন করে দিতে হবে পীরের মধ্যে তারপরে ওর থেকে উন্নতি করে তখন রসুলের নিজেকে ফানা বিলীন করতে হবে তারপরে ওর চাইতে উন্নতি উন্নত হয়ে কি করতে হবে ফানাফিল্লা আল্লাহতে নিজেকে বিলীন করে দিতে হবে যেমন মানুষের হাল্লা আল্লাহ বিলীন করে দিয়েছিল বলছেন আন আল্লাহ মানে আল্লাহ আল্লাহতে নিজেকে বিলীন করে দিয়ে আমার অস্তিত্ব তো নেই এত বড় কুপুরি কথা আমার সম্পর্কে না বলে ওই কাফের মানুষের হাল্লাজ আর মোরতাদের কথাই বলি হাল্লাজ বলছে কারণ এত কুফুরি কথা নিজের সাথে উদাহরণ দিয়ে বলাই উচিত নয় নিজেকে যখন বিলীনই করে দিয়েছে আমার কোনো অস্তিত্ব নেই তো আনাল হক আমি খোদা আমি হাল্লাজ আমি খোদা আমি আল্লাহ আনাল হক বুঝতে পারছেন আর বিদাতপন্থী হুজুরিরা পার্থক্য করে দিল যে ফের আওনও আনাল হক বলেছে আর হোসেন মানসুর হাল্লাজ আনাল হক বলেছে কিন্তু দুটোতে আসমান জমিন পার্থক্য ফের আওন কাফের জাহান্নামি আর হোসেন মানসুর হাল্লাজ একেবারে অলিদের অলি সুলতানুল আউলিয়া কিরকম অবিচার আজকে সারা দেশে সাম্য সাম্য সাম্য হ্যাঁ সাম্যর সাম্য ডাক উঠেছে সমান অধিকার নারী পুরুষকে সমান করতে চায় আর হোসেন মানুষের হাল্লাজ আর ফেরাউন একই কথা বললো এই সাম্য কোথায় ভুলে গেল এই সাম্যর কেন শিক্ষা দেওয়া হয় না এই সাম্য শেখাও দুটি সমান একজন মূর্তিকে সেজদা করছে একজন কবর মাটিকে সেজদা করছে সাড়ে তিন হাতে কবরকে সেজদা করছে মাজারকে সেজদা করেছে পার্থক্য কোথায় এখানে সাম্য কোথায় গেল এই সাম্য শিক্ষা দিতে হবে না ইসলাম ইমান এহসান এহসান সম্পর্কে নবী করিম সাল্লাম যা বলেছেন তাই ইসলাম অর্থাৎ ইসলামের পাঁচটি স্তম্ভকে সম্পূর্ণ করে ইমানটা সুন্দর করে তারপরে এমন নিষ্ঠার সাথে এবাদত বন্দী করুন অর্থাৎ আপনি একজন মুসলিম হয়ে জীবন যাপন করুন যে যেন আল্লাহকে দেখলে ধরে নেন যে আল্লাহকে সামনে পেয়ে গেলে কেমন এবাদত বন্দী করতেন আপনি আল্লাহ যিনি আকবর সবচাইতে বড় সবকিছু চাইতে বড় আল্লাহর বিশাল সৃষ্টির সূর্য সাত আসমান সাত জমিন আল্লাহ রবুল্লা আলমিনের জাতের সামনে আরস কুরসি ক্ষুদ্র আল্লাহ কোরআনে বলছেন সাত আসমান আল্লাহ ফাকরুল আলমিনের ডান হাতে সংকুচিত এক মুঠে থাকবে এক মুষ্টিতে সেই আল্লাহর কথা চিন্তা করুন সেই আল্লাহ যিনি সাত আসমানকে অসামাওয়াতুন এক মুষ্টিতে নিয়ে থাকবেন কালকে আমতে আর বলবেন আনাল মালিক আমি হচ্ছে মালিক আমি হচ্ছি বাদশাহ অধিপতি আইনাল মুলুক আইনা মুলুক পৃথিবীর বাদশাহ রাজাগুলি কোথায় পৃথিবীর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী কোথায় ফেরাউন কোথায় সেই আল্লাহকে যদি সামনে পেয়ে যেতেন তাহলে কেমন করে এবাদতবন্দি করতেন আপনি তার সামনে শেষদায় পড়ে যেতেন যতক্ষণ আল্লাহ না উঠতে বলতেন উঠতেন কি যদি আপনি মুসলিম হন তাহলে চিন্তা করুন তো ওই রকম এবাদত বন্দি করো যে যেন তুমি দেখছো আল্লাহ পাখি আর এই অবস্থা যদি তৈরি না হয় তোমার ইমানের উচ্চ স্তর যেটি দিনের তাহলে কমের পক্ষে আল্লাহ তোমাকে দেখছেন এই খেয়াল রেখে জীবন যাপন করো কথার এদিকে আর বাড়াচ্ছি না এই তিনটি হচ্ছে এবাদতের প্রকরণ প্রথম লেখক বর্ণনা করলেন ওয়ামিন হু দুয়া আর এবাদতের একটি প্রকরণ হচ্ছে দুয়া তাহলে দুয়া হচ্ছে আল্লাহ ফাকাবুল আলমিনের এবাদত দোয়া মানে কি শাব্দিক অর্থ দোয়া মানে ডাকা আহ্বান করা দোয়া মানে হচ্ছে আহ্বান করা দোয়া মানে ডাকা কি হচ্ছে এবাদত দোয়াকে অলমায় কিরামরা দুই ভাগে ভাগ করেছেন দুই ভাগে ভাগ করেছেন একটি হচ্ছে দোয়া মাস আল্লাহ মানে চাওয়ার দোয়া চাওয়ার জন্য ডাকা কোনো কিছু চাওয়ার জন্য আহ্বান করা আরেকটি হচ্ছে দোয়ায় এবাদা এবাদতের দোয়া এবাদতের দোয়া এবাদত দোয়া হচ্ছে যে আল্লাহ ফাকরাবুল আলমিনের সামনে এবাদত আপনি পেশ করছেন এবাদতের জন্য এই যে দোয়া ডাকছেন কিসের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে পাওয়ার জন্য জান্নাত জাহান্নাম থেকে মুক্তির জন্য বিনয়ী হয়ে খুশু খুজুর সাথে নিজেকে অসহায় দুর্বল মনে করছেন এবং আল্লাহ ফাকরুল আলমিনকে আহ্বান করছেন ইয়া আল্লাহ জি আল্লাহ হে আল্লাহ আল্লাহ বলে ডাকছেন হে আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ হে আল্লাহ ডাকলেন তো এটা এটা হচ্ছে আহ্বান এটা হচ্ছে দোয়া এবাদত কোনো কিছু আল্লাহর কাছে চাইলেন না বলছেন আল্লাহ হে আল্লাহ ইয়া না আবদ আল্লাহ হে আল্লাহ ইয়াকা না বোধ একমাত্র তোমার এবাদত মন্দি করি ডাকলেন আল্লাহকে তারপরে বলছেন ইয়াকা না বোধ আল্লাহর কাছে কিছু চাইলেন না আল্লাহ সব এবাদত বন্দী তোমার করি হচ্ছে আহ্বান কিসের জন্য এবাদত করার আহ্বান বিনয় হয়ে আল্লাহর দরবারে এবাদত বন্দী পেশ করা আর দুয়াই মাস আল্লাহ মানে চাওয়ার জন্য আহ্বান করা চাওয়ার জন্য আহ্বান করাকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন চাওয়ার জন্য আহ্বান যদি এমন কিছু চাওয়া হয় যেটি সাধারণত মানুষ দিতে পারে না সেটি আল্লাহর জন্য খাস জীবিত মানুষও দিতে পারে না মৃত তো দূরের কথা জীবিত মানুষ কোন মানুষ দিতে পারে না এমন কিছু চাওয়া যদি হয় এটি হচ্ছে এবাদত এবং এই যদিও চাইছেন আপনি তার কাছে কিন্তু এটি যেহেতু সে দিতে পারে না সুতরাং তার কাছে চাওয়া যাবে না একমাত্র কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু দেখছেন যে আমি কোনো ব্যক্তিকে আহ্বান করছি দোয়া মানে ডাকছি তাকে ডাকছি কোনো কিছু চাওয়ার জন্য এবাদতের জন্য না কোনো কিছু চাওয়ার জন্য আর সেটা সে দিতে পারবে যে জিনিসটি চাইছি যে বস্তুটি চাইছি তা দিতে পারবে তাহলে তার কাছে চাওয়া যাবে না যাবে না যেমন আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তি আর বলছেন কোন ব্যক্তিকে যার কাছে খাবার আছে খাবার পাকশাক করে প্রস্তুত রেখেছে বা পয়সাওয়ালা মানুষ বলছেন যে ইয়া আখি ইয়া আখিটা ডাক নয় হ্যাঁ ডাক দোয়া এটি হচ্ছে দোয়া আহ্বান করা হে ভাই ইয়া হেলাল হে হেলাল ইয়া মাহমুদ হে মাহমুদ হ্যাঁ এটি হচ্ছে আহ্বান ডাকছেন তাকে হে ভাই হে মুসলিম ভাই ও চৌধুরী সাহেব আস এমনি আনা যায় আমি ক্ষুধার্ত আমাকে অন্ন দান করুন আমাকে খেতে দিন আহ্বান করলেন দোয়া আখি বললে বা হে চৌধুরী সাহেব বললে হে মহাজন সাহেব বললে আর আমাকে খেতে দেন এটা হচ্ছে আপনার চাওয়া মাসালা সওয়াল করা চাইলেন এটি যাইজ না যাইজ নয় হো মহাজন সাহেব আমাকে এক হাজার টাকা ধার দিন এই যে এক হাজার টাকা ধার দিন বা এক হাজার টাকা আমাকে সাহায্য করুন এক হাজার টাকা দিয়ে আমার ঘর পড়ে গেছে ঘরটা তৈরি করে দেন ওই লোক ঘর তৈরি করে দিতে পারবে না পারবে না পারবে জীবিত মানুষ একটা ঘর তৈরি করে দিতে পারবে হে ভাই আমার বোঝাটা মাথায় উঠিয়ে দেন চাইলেন তার কাছে দিতে পারবে যদি আপনার বোঝা এরকম হয় যে হয়তো পঞ্চাশ ষাট কিলো সত্তর কিলো আশি কিলোর বোঝা আছে আর আপনি একদিকে ধরবেন আর একদিক ধরে সে উঠিয়ে দিতে পারবে তাহলে এই আহ্বান মানুষের কাছে যায় কিন্তু যদি কোনো ব্যক্তিকে বলেন যে হে ভাই বা হে হুজুরে কি বলা হে পীরে কি বলা আমাকে ওহদ পাহাড়টা মাথায় উঠিয়ে দেন যাই যাবে আমার গরু হারিয়ে গেছে গরুটা এনে দেন আমার মোবাইল হারিয়ে গেছে একটু মোবাইলটা আমার ঘরে পৌঁছিয়ে দেন চলবে শের কারণ এ এমন কাজ যে কাজটি মানুষের ক্ষমতার বাইরে এটি একমাত্র কার ক্ষমতায় আছে আল্লাহ পাকের ক্ষমতায় আছে আল্লাহ আমার দামি মোবাইলটা হারিয়ে গেছে আল্লাহ তুমি ফিরিয়ে দাও আর না হলে আমাকে ওর বিকল্প ভালো উত্তম প্রতিদান দাও আল্লাহর কাছে চান আপনি মানুষের কাছে চাইতে পারেন না শির হয়ে যাবে দোয়া হচ্ছে হচ্ছে দোয়া হচ্ছে এবাদত প্রত্যেকটা দলিল আসছে এবাদতের প্রকরণগুলো সংক্ষেপে বলি ওয়াল খৌফ ভয় ভয় ভীতি হচ্ছে এবাদত ভয় ভীতি হচ্ছে এবাদত কিন্তু ভয় কয়েক প্রকারের রয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক ভয় প্রাকৃতিক ভয় এবাদত নয় প্রাকৃতিক ভয় এবাদত নয় যেটিকে আরবি ভাষা বলে খফ তাবি আপনি একজন মানুষ হিসাবে মানুষের মধ্যে ভয় আছে শত্রু বলে ভয় আছে চোর ডাকাত বলে ভয় আছে হ্যাঁ সাপ বিচ্ছু বলে ভয় আছে আগুন বলে ভয় আছে ডুবে যাওয়ার ভয় আছে সাঁতার জানেন না পানিতে নামবেন আমি কাউকে ভয় করি না আমি লোহিত সাগরকে ভয় করি না আমি আরব উপসাগরকে ভয় করি না আর সাঁতার জানেন না দিলেন ঝাঁপাবার কর নিচে গিয়ে দেবেন যারা সাঁতার জানেন না তাকে পিছন দিকে ধরে দিলাম দিলাম করিয়েন কেমন কাঁপে তাহলে ভয় তো আছে পানি বলে ভয় সাঁতার জানি না যদি বাইরে আমাকে ধাক্কা দিয়ে পড়ে যায় তো মুশকিল পানিকে তো ভয় করেন আপনি আগুনকে তো ভয় করেন তো এই ভয় কি হয়ে যাবে নাকি না এটি প্রাকৃতিক ভয় মুসা আলি সালামের লাঠি যখন আল্লাহ বললেন হ্যাঁ আলকে আস আঁকা লাঠিটা ফেলো মাটিতে যখন ফেলে দিলেন ফলাম্মার আহা তো লাঠি আর লাঠি কোথায় থাকবে লাফ দিয়ে উঠেছে ঠ্যাম তুলে একেবারে অজাগর সাপ সবানু মবিন অজাগর সাপ ভয় পাবেন না পাবেন না মানুষ হিসাবে মানুষ নবীগঞ্জে মানুষ হইতেন নূরের তৈরি নয় আমাদের দেশের সিরকি কথা হ্যাঁ নূরের তৈরি মানুষ মানুষ আদম সন্তান প্রাকৃতিক ভয় আছে তাই মুসা আলি সাল্লাম এমন ভয় পেয়েছেন নিজের লাঠি সাপ হয়েছে ও খেয়ালি নেই সাপ থাকা যায় পালাতে শুরু করেছেন আল্লাহ কোরআনে স্বয়ং বর্ণনা করছেন ওয়াল্লা মুদবেরান হ্যাঁ পিঠ দেখিয়ে লাঠি ওই যে সাপ হয়েছে সাপকে পিঠ দেখে পিঠ ফিরিয়ে পালাতে শুরু করেছেন পালাতে পালাতে বা পালানো দুই প্রকার যদি দেখে যে না আমার যে শত্রু তাড়াচ্ছে ও ধরতে পারবে না সহজে দেখে আর পালায় দেখে আর পালাই তাই না দেখছে একটু করে আর পালাচ্ছে আর যদি দেখে যে শত্রু জবরদস্ত আছে ওরি বাপরে একেবারে আপ্রাণ চেষ্টা করে পালাইতে না হলে বাঁচা যাবে না তাহলে ঘুরে দেখছে না এদিক সেদিক ঘোরাঘুরি নাই আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াপকে একবার ফিরেও দেখছে না যে কি অবস্থা একটু দেখি ওয়ালাম তো ফিরেও দেখছেন না তিনি এত ভয় পেয়েছেন তো শির্ক নাকি নাই শির্ক নয় এটি প্রাকৃতিক ভয় প্রাকৃতিক ভয় তবে কেমন ভয় শির্ক হবে যে ভয় এইরকম প্রাকৃতিক প্রাকৃতিক ভয় নাই বাবা মার ভয় যদি দুষ্টামি করি বদমাইশি করি তো মারি দেবে হ্যাঁ বা বাড়ি থেকে তাড়িয়ে দেবে এগুলি তো ভয় কিন্তু এগুলি ভয় হচ্ছে প্রাকৃতিক ভয় প্রাকৃতিক ভয় আর এবাদতের ভয় হচ্ছে কেমন এমন ভয় যেই ভয়ের কারণে ও চোখের আড়ালে থাকলো ভয় চোখের সামনে নয় আমার ক্ষতি করে দিবে এরকম কিছু না চোখের সামনে থাকলে আমাকে ধরে নিবে মেরে দিবে এইরকম কিছু না এটি হচ্ছে হফ এবাদা এবাদতের ভয় কেমন আমার বাবা যেতে না চষি আমার বাবা মুড়িদ ছিলেন চর্ম নাই যদি আমি না যাই তো পীর যদি অসন্তুষ্ট হয়ে যায় তো সর্বনাশ করে দেয় আমার ছেলে মেয়ে সব মরে যাবে হ্যাঁ। এই ভয় কেমন এটা তো একটা ভয় ঠিক না আমার বাবা চাদর চড়িয়ে আসছেন আর আমি যাই না গতবার যাইনি এবারও যদি না যাই তাহলে ফির কি বলে ক্ষতি করে দিচ্ছে আমার বাবা আজমের যেতেন আর আমি যাই না ক্ষতি হয়ে যাবে খাসি মোরগ নিয়ে যেতেন আমি যাই না ক্ষতি হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে গেলে অসুবিধা আছে ক্ষতি হয়ে যাবে এই যে ভয় এই ভয় হচ্ছে শিরকের ভয় এবাদতের ভয় এমন ভয় যেই ভয় হচ্ছে এবাদতের ভয় তাই লেখক অনেকগুলি ভয়ের প্রকরণ বর্ণনা করেছেন তার মধ্যে একটি বলছেন খফুল এবাদা খফুল এবাদা কেমন এবাদতের ভয় যে এই ভয় আবার ভয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি যে পীর কিবলাকে ভয় করি আমি আমি মাজারের যে আল্লাহ অলি আছেন আল্লাহর অলি যে শুয়ে আছেন মাজারে তাকে ভয় করি এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির কামনা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য এইরকম যদি ভয় আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় তাহলে এর নাম শির্ক এই ভয় একমাত্র আল্লাহর জন্য হইতে হবে কেমন আল্লাহর জন্য একমাত্র হইতে হবে এই ভয় কেমন আমি গাইরুল্লাহর উদাহরণ দিলাম মাজারে বাবা যেতেন মা যেতেন আমি যদি না যাব বাবা মা যেতে চাইছে তাদেরকে যদি বাধা দিয়ে না যে দিতি তাহলে পিড়ি কি বলা তো জেনে নেবেন অন্তরের খবর যে আমি বাধা দিই আমার মা বাবাকে আসতে দিইনি তাহলে অসুবিধা আছে আমারই অসুবিধা আছে এই ভয় একমাত্র আল্লাহর জন্য হইতে হবে যে আমি যদি আজকে ফজর নামাজ না পড়ি তাহলে আল্লাহর গজব হয়ে যেতে পারে কারণ নবী সাল বলেছেন যে ব্যক্তি ফজর নামাজ পড়লো সে আল্লাহর হেফাজতে সারাদিন আমি আজকে ফজর নামাজ পড়িনি কি জানি রাস্তায় বেরিয়েছি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে আল্লাহর গজব হইতে পারে আল্লাহর আজাব আসতে পারে বা আমি আমি কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখছি যদি আমি এরকম অবৈধ সম্পর্ক রাখি তা আল্লাহর গজব আসা আমার বোন অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখা শুরু করবে আমার স্ত্রীকে ছেড়ে এসছি আমার স্ত্রী আরেকজনের সাথে তখন না যাই সম্পর্ক রাখবে আমার এই পাপের কারণে আর এগুলি হয় আপনার চরিত্র যদি খারাপ হয় তো আল্লাহ দুনিয়াতে এরকম শাস্তি দিয়ে থাকেন আপনি কোন মেয়ের সাথে নাজার সম্পর্ক রাখছেন হয় আপনার বোন কারোর সাথে নাজার সম্পর্ক রাখে অথবা আপনার মাখালা কেউ রাখবে আর না হয় আপনার স্ত্রী রাখবে না হলে আগামীতে কিছুদিন পরে আল্লাহ শাস্তি দেবেন আপনার আপনার মেয়ে অবৈধ সম্পর্ক রাখবে অথবা ধর্ষিত হবে এরকম বহু ঘটনা সামনে ঘটেছে জেনাকার জেনা করেছে যৌবনকালে বিবাহ করার আগে তারপরে সে বিবাহ করলো ২০ বছর পরে তার সাবালিকা মেয়ে ধর্ষিতা হয়েছে পাটের জমিতে তিনজন ছেলে দিয়েছে কাছে সোনা ঘটনা একেবারে সোনা ঘটনা দেখার মতো ওই গ্রামের লোকেরা এসে আমার কাছে বর্ণনা করলো যে এরকম ঘটনা ঘটেছে তার বাল্য জীবন ওই ছেলের বাল্য জীবনের ঘটনা জানতো বাল্য জীবন মানে সাবালক প্রথম দিকে হওয়ার সময় গরিব মেয়ের সাথে এইরকম আচরণ করেছিল যার শাস্তি আল্লাহ বিশ বছর পরে দিলেন এইরকম ভয় একজন মমিনের অন্তরে থাকা যে আমি যদি জেনা করি তাহলে আমার মেয়ে খারাপ হবে আমার বোন খারাপ হবে আমার মার চরিত্র খারাপ হবে না হয় আমার খালার চরিত্র খারাপ হবে আমার কলঙ্ক হবে যে কোনো দিক দিয়ে হোক না কেন আমার উপর এরকম পালা মুসিবত আসবে বা আমাকে যেসব রোগ হচ্ছে বলেন এডসের রোগ আল্লাহর গজব আসছে এডসের রোগের মাধ্যমে আল্লাহর গজব আসতে পারে আমার শরীরের অঙ্গ পচে সরে যেতে পারে হ্যাঁ আমাকে কুষ্ঠ রোগ হয়ে যেতে পারে আর আমি একজন চেনে মলবি সাহেবকে আমাদের দেশের মলবি সাহেবও তো অনেক চরিত্রহীন আছে আছে না এক মলবি সাহেব বিবাহ সাদী করলো লাভ ম্যারেজ করে তারপরে আবার তারপরে বক্তব্যে ওই বক্তব্য পড়া বুঝেন মনে হয় বক্তব্য যে মেয়ে ছেলেদেরকে বাচ্চা কোরআন পড়ায় ও পড়ার পর তো ওখানে গিয়ে কলঙ্ক করেছে তারপরে আল্লাহ পাকের গজব দেখুন গোটা শরীর তার সাদা হয়ে গেছে এই রোগ গোটা শরীর চেহারা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সাদা হয়ে গেছে কি আল্লাহর গজব মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর বয়স হবে তার বেশি নয় তাহলে এই ভয় করা যে আমি যদি পাপ করি আমি যদি ফরজ অজেব আদায় না করি আমি যদি রোজার দিনে খাই আমি যদি আমার জাকাত না দিই তাহলে আল্লাহর গজব আছে জাকাত না দিই তো আমার বাড়ি চুরি ডাকাতি হবে না হয় এয়ারপোর্ট থেকে যাবো তখন ছিনতাই হবে এগুলি ভয় কার ভয় এটা আল্লাহর ভয় এই আল্লাহর ভয় কি এটি এবাদত তাহলে এই ভয় আল্লাহ সম্পর্কে ভয় রাখা এটি ফরজ এবাদত কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্যকে ভয় করেন এই ক্ষেত্রে তাহলে হবে শির যেমন বললাম ফকির মাজারের উদাহরণ দিয়ে যে বললাম এটা শির তো ভয় যে এবাদত এটা বোঝার জন্য এই উদাহরণগুলি দিলাম ঠিক তেমনি আশা আকাঙ্ক্ষা রাখা আশা আকাঙ্ক্ষা রাখা হচ্ছে এবাদত কিন্তু কিছু আশা আকাঙ্ক্ষা আছে সীমিত আশা আকাঙ্ক্ষা যে আশা আকাঙ্ক্ষা মানুষ মানুষের পূরণ করতে পারে যে কাজটি মনে হয় ওই লোকটি দিয়ে হতে পারে ওই লোকটার পরিচিতি বেশি আছে সুতরাং ও আমার এই কাজটাতে সহযোগিতা করতে পারে আশা আকাঙ্ক্ষা তার সাথে আশা রাখা তাহলে এটি জায়জ যেটা করতে পারবে সীমিত ক্ষেত্রে কিন্তু এমন আশা আকাঙ্ক্ষা যে আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষমতা মানুষকে দেওয়া হয়নি পুলিশের রাত পার করে দেওয়ার আশা আকাঙ্ক্ষা এটি কার কাছে রাখতে হবে আল্লাহ পাকের কাছে জান্নাত দেবেন কে এ আশা কার কাছে গোনা খাতা মাফ করে দেবেন কে এ আশা কার কাছে আল্লাহর কাছে যদি এই আশা আকাঙ্ক্ষা কোনো পীরের কাছে অলির কাছে রাখে যে পীর যদি ধরি তো পীর একা আমাকে পুলিশের রাতের এপারে রেখে ওপারে চলে যাবেন না সাথে নিয়েই পুলিশের রাতের উপরে উঠবেন ঠিক না এই আশা যদি কেউ রাখে এই আশা শের কেউ যদি এই আশা রাখে যে পীরে কিবলা জান্নাতের দরজায় গিয়ে বলেন আমি একাই যাব না আমার মরিদদেরকে দেন তাহলে যাবো এই এসব কথাবার্তা আছে ওদের কিতাবে তাহলে হচ্ছে শির্ক জান্নাতের মালিক একমাত্র আল্লাহ জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ মাগফেরাত মার্জনের মালিক একমাত্র আল্লাহ তাহলে এই সব আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহ পাকের কাছে রাখতে হবে কোন মানুষের কাছে রাখা সে নবী হোক অলি হোক শির অত্যাবাক্কল ভরসা আস্থা ভরসা রাখা আল্লাহ তা অন্যের উপর ভরসা রাখা কি শির্ক এবং আল্লাহর উপর ভরসা রাখা এবাদত এবাদতের বিপরীত হচ্ছে শির্ক আল্লাহ ছাড়া অন্যকে দিয়ে দেন তো তা হবে শির্ক একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে বলছেন ওয়াল আল্লাহে ফাতাবাক্কালু আল্লাহ বলছেন ওয়াল আল্লাহে দলিল দলিলগুলি পরে আসছে আল্লাহর উপরে একমাত্র ভরসা রাখো ভরসার উদাহরণ দিই প্রত্যেকে আমরা চাকরি করছি এই চাকরি মোটামুটি স্থায়ী দশ বছর আপনার থাকার ইচ্ছা আছে এসছেন সৌদি আরবে অনেক টাকা খরচ করে দশটা বছর থাকার ইচ্ছা আছে আশা রাখছেন কার কাছে আশা রাখবেন আল্লাহর কাছে পীরপন্থী কেউ যদি থাকে ভিসা লাগিয়ে আমি গিয়েছিলাম আমার পীরে কিবলার সাথে দেখা সাক্ষাৎ করে এসেছি আর তার কাছে আশা রাখি তিনি আমার এই চাকরি টিকাবেন তাহলে এটা কি হবে তার উপর ভরসা ভরসা তার উপর যে আমার চাকরির কোন রকম ঝুঁকি আসলে তিনি কি বলে আছেন ওর উপর ভরসা আছে সে আচ্ছা যারা তাবিজ বাঁধেন তাবিজ হাতে গলায় তাবিজ রাখেন তাদের ভরসা তাবিজের উপর তাবিজ ছেড়ে নেন দেখেন কয়েকদিন আগে এক ভাই এরকম তাবিজ নিয়ে এসেছিল তাবিজ প্রায় এরকম আসতে থাকে তো তাবিজ ছেড়ার সাথে সাথে ভয় কাঁপতে শুরু হয়েছে আমি এরকম দেখেছি আলবাদিয়ার জামে মসজিদে একদিন বক্তব্য করলাম কেতাব তহিদ দাস এক বছর আগে দুই তিন বছর হলো তারপরে এক ভাইয়ের হাতে তাবিজ ছিল তাবিজা তাবিজেরই বক্তব্য করলাম তো বেচারা এসব বললো যে আমার কাছে তাবিজ আছে কিন্তু হুজুর খুব ভয় লাগছে ছেড়ে দিতেও ভয় লাগছে তাই বলে আমি ছেড়ে নিচ্ছি আপনি ছেড়ে দিন আমি ছেড়ে নিচ্ছি আমি ছেড়ে নিলাম ছেড়ে নেওয়ার পর থর করে কাঁপতে শুরু করছে এত ভয় তার যে তাবিজ গেল আমি গেলাম তাবিজ গেল আমি গেলাম ভরসা কার উপর তাবিজ ধরবো ফের আল্লাহর উপর ভরসা আল্লাহ ফতোয়া করো আল্লাহর উপর ভরসা করো কেউ মারতেও পারে না কেউ জীবন দিতেও পারে না কেউ এক মিনিট আপনার বয়স বাড়াতে পারে না কেউ কমাতে পারে না কেন তাবিজের উপর ভরসা আল্লাহর ভরসা কোথায় বলছেন যে কমপক্ষে যখন তাবিজটা ছিনে নিন একটু ফোঁক ফাঁক দিয়ে দেন কমপক্ষে না হলে বাঁচবো না বুঝতে পারছেন এই হচ্ছে অবস্থা তাওয়াক্কল ভরসা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আল্লাহ যদি রেজেক রাখেন সৌদি আরবে দশ বছর তাহলে কোন শক্তি আমার এই রেজেক কেড়ে নিতে পারবে না আর আল্লাহ যদি না রাখেন তো কোন শক্তি আমাকে রাখতে পারবে না আমার মালিক পর্যন্ত রাখতে পারবে না কত মালিক আছে কোম্পানি শেষ হয়ে গেল ক্লোজ হয়ে গেল তার গুরবাতে জারিয়া শেষ চেম্বার অফ কমার্স শেষ সব শেষ তার মশলাই শেষ থাকবেন কোথেকে আপনি রাখবে কোথা থেকে মালিক আপনার মালিকই হয়তো জেলখানায় আছে না এরকম তাহলে কোথা থেকে রাখবে মালিকই কোথায় রাখবে আপনাকে ও মালিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলমী তার কারখানার ফয়সলা হয়ে গেছে যে আপনার মালিকই থাকবে না এ একামান্য বায়নি তসদিদি হবে না রিনল হবে না থাকবেন কোথেকে আপনি তাহলে মালিকের ভরসা করা অনেকে ফোরম্যান সুপারভাইজার তো ভরসা করে যে কে যেটা মাসের মাস কিছু ঘুষ বিশেষ করে এই যে কোম্পানিগুলো আছে ক্লিন কোম্পানি এই ঘুষ সিস্টেম খুব চলছে ফোরম্যানকে ঘুষ দিয়ে দেন আর এলাকা এলাকায় কাজ করেন আপনি ঘরে ঘরে কাজ করেন কোনো অসুবিধা নেই আর ফোরম্যানকে ঘুষ না দিলে একটা হরকত করতে দিবে না আপনার উপরে এমন মাসে দেয় আর বাসায় বাসায় গিয়ে কাজ করে ফোরম্যান সুপারভাইজার করে যদি ভরসা থাকে যে এইভাবে যদি আমি কিছু ঘুষ দিয়ে ফোরম্যান আর সুপারভাইজারকে রাজি রাখি তাহলে আমি এই কোম্পানিতে কিছু কাল টিকে থাকতে পারবো বেশ কিছুদিন থাকতে পারবো তাহলে আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসা তো ভরসা হচ্ছে এবাদত একরকমের ওর আগ্রহী হওয়া আগ্রহী হওয়া হচ্ছে এবাদত এমন আগ্রহী হওয়া যে আগ্রহ যে আগ্রহে আপনি পাবেন কিছু এ আশা আর এমন কিছু পাবেন যেটা অসীম আল্লাহ ফাকরাবুল ইচ্ছা করলে আপনাকে সবকিছু দিতে পারেন এবং দিচ্ছেন একটা গরিবের ছেলে আল্লাহ ফাকরাবুল অনেক কিছু দিয়ে দিচ্ছেন একজন অসুস্থ মরে যাওয়া অবস্থা একবারে আল্লাহকে সুস্থ করে দিলেন দীর্ঘদিন তারপরে দেখতে থাকলেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর যেটা সে আশাই করতে পারছিল না তো আগ্রহী হওয়া এবাদত রাহবা এইরকমই ভীতি ভয় খফ মানেও ভয় আর রাহাবা মানেও ভয় এই দুই ভয়ের মাঝে পার্থক্য আছে যে পার্থক্য দলিলগুলি আসছে তখন বর্ণনা করবো ইনশাল্লাহ অল খুশু বিনয়ী হওয়া বিনয় হচ্ছে এবাদত সুতরাং বিনয় হইতে হবে একমাত্র আল্লাহর কাছে আমরা রুকুতে বিনয় হই সিজদাতে বিনয় হই মানুষের সামনে যদি এরকম কেউ বিনয় হয়ে দাঁড়ায় তাহলে কি হচ্ছে শির কবর মাজারে গিয়ে এমনকি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের মোবারক কবরের সামনে গিয়ে অনেকে নামাজের মতো করে দাঁড়ায় নামাজে দাঁড়ায় নাভির নিচে হাত মেলে এরকম করে দরুদ পেশ করে বুঝলেন সালাম পেশ করে এটি হচ্ছে খুশু এটি হচ্ছে বিনয়ী হওয়া যা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে জায়জ নাই সে আপনি বিনয়ী হয়ে দাঁড়াবেন ঝুঁকে দাঁড়াবেন একমাত্র আল্লাহ ফাকরুল আলমিনের কাছে তাহলে নামাজের মতো হয়ে কোথাও আপনি দাঁড়াবেন না এইরকমই যেখানে কাবা ঘর আল্লাহর ঘর কাবা ঘর থেকে ফেরার সময় পিছপা হয়ে আসা পাথা দেখে নাই করে না দেখেছেন দেখেননি কিন্তু আমি দেখেছি মক্কাতে বহু লোক করে কারা করে যারা মাজারে করে আগে থেকে অভ্যাস আছে যার এই আজমিরে গিয়ে আটরশিতে গিয়ে আর বিভিন্ন মাজারে গিয়ে দেশে যে চিটাগাঙে গিয়ে ওইসব মাজারে গিয়ে শাহজালালে গিয়ে ওখানে গিয়ে পীর দেখায় না পীর কিবলাকে এইভাবে সরছেন তাই না তো এইরকম ভাবে আসেন তো কাবা শরীফকে কেমন করে পিঠ দেখাবো এ হচ্ছে বিনয়ী হওয়া কি জন্য করছেন বিনয়ী আপনি বিনয়ী আপনি তো মাজারের কাছে যদি বিনয় হন তাহলে শির্ক কাবার সামনে বিনয় হচ্ছেন আল্লাহর জন্য যদি হন তবুও যেহেতু এটি বিদাত যেন শির্ক না হলে এটি বিদাত নবী করিম সাল্লাহ সাল্লাম কাবার কাছে এসেছেন তো অফ করেছেন কিন্তু যেভাবে মানুষ যায় সেইভাবে গিয়েছেন সাহাবাই কেন ওইভাবেই গিয়েছেন ওখান থেকে বিদায় হয়ে এমন নয় যে কাবার দিকে তাকাচ্ছেন আর সরছেন কাবার দিকে তাকাচ্ছেন আর সরছেন এরকম করেননি সুতরাং এটি আপনার বিদাত যদি আল্লাহ ফকরবুল আলমিনের ঘর মনে করে করেন তবুও জায়জ নয় বিদাত হবে এইরকমই আল খাসিয়া খাসিয়া মানে ভয় ভীতি কিন্তু তিনটি ভয়ের আরবি তিনটি আছে খফ মানে ভয় আর খাসিয়া মানে ভয় আর রাহবা মানেও ভয় এই তিনটি ভয়ের পার্থক্য ইনশাআল্লাহ তালা বয়ন করবো ওয়াল এনাবা এবং ধাবিত হওয়া আল্লাহ বলছেন ওয়ানিবু আর দেখুন আয়াত গুলি আসছে আল্লাহর দিকে তোমরা ধাবিত হও এমন ধাবিত হও আল্লাহর দিকে যে আপনি সবকিছু তার কাছে পেতে পারেন তিনি সবকিছু দিতে পারেন এবং সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিতে পারেন আল্লাহ আমাদের সন্তুষ্ট হয়ে যেতে পারেন আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আমি কামিয়াব এরকম ধাবিত হওয়া আল্লাহর দিকে ধাবিত হইতে হবে অন্য কারোর দিকে যদি ধাবিত হন ধাবিত হইতে বলা পীরের পীরের কিতাবে বলা হয়েছে যে পীরের দিকে ধাবিত হও পীরের দিকে দৌড় দাও পীরের দিকে ধাবিত হও তাহলে আল্লাহকে পাবে হ্যাঁ এটি শির তাহলে এনা আবার হচ্ছে এবাদত সুতরাং একমাত্র আল্লাহর দিকে ধাবিত হইতে হবে অল আনা সাহায্য কামনা করা সাহায্য কামনা করা এবাদত সুতরাং সাহায্য কামনা করতে হবে একমাত্র আল্লাহর কাছে তবে আগে যে দুয়ার ক্ষেত্রে বলেছি যে সব সাহায্য মানুষ করতে পারে এতটুকু সাহায্য করতে পারবে তাহলে সেটুকু চাইতে পারেন সামনে একজন হাইয়ুন হাবের দেখেন এগুলো জিনিস যদি বিস্তারিত বর্ণনা করি তো এক একটা কথাতে অনেক সময় থেকে যেতে হবে যেন সংক্ষেপে বলছি একজন জীবিত মানুষ আর আপনার সামনে হাজির রয়েছে আর সে আপনাকে এমন অ্যামাউন্ট চাইছেন বা এমন কিছু চাইছেন যেটা সাহায্য চাইছেন আপনার সাহায্য করতে পারবে ভাই আপনি আমাকে দুই হাজার রিয়েল দিয়ে একটু সাহায্য করুন তো দুই হাজার রিয়াল সে লোকটি দিতে পারবে এবং সে জীবিত আপনার সামনে এবং হাজির কয়টি শর্ত লাগালাম এক হচ্ছে জীবিত এক হচ্ছে সামনে উপস্থিত হ্যাঁ তৃতীয় হচ্ছে সে দিতে সক্ষম তার মানে আয়ত্তে আছে দিতে পারবে এরকম তাহলে জায়েজ না জায়েজ নয় জায়েজ তাহলে এই তিনটি শর্তের যদি ব্যতিক্রম হয় কোনো একটিতে তাহলে জায়েজ হবে হ্যাঁ যেমন প্রথম শর্ত লাগিয়েছিলাম জীবিত যদি কেউ মৃত হয় কবরে আল্লাহর ওলি হাজির কবরের সামনে কিন্তু হাজির হয়েছেন আপনি দূর থেকে না বাংলাদেশে পীরের কবর আছে আর এই সৌদি আরব থেকে চাইছেন তা না চলে গেছেন একবারে মাজারে গিয়ে বলছেন যে হে পীরে কি বললা আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি আপনি আমার বালা মুসিবত একটু দূর করে দেন আমার দশ হাজার রিয়ালের প্রয়োজন হয়েছে একটু দিন আমি খিদা পেয়েছি একটু খেতে দেন যেমন জমা মসজিদে যে ভাইরা ছেলে শুনেলাম ইয়া রাসুল্লাহ আপনার মেহমান হয়েছি আজকে আপনার কাছেই খাবো আপনি কি খাওয়াবেন চিন্তা করুন আপনি খাওয়ান এতেকাল করেছেন এক ব্যক্তি সামনে হাজির হয়ে যদি এরকম দরখাস্ত করেন জায়েজ না শির্ক হ্যাঁ তাহলে হাই না হয়ে যদি মাইয়াত আর হাজির সামনে গিয়ে বলেন তো বসির দ্বিতীয় শর্ত কি বললাম হাজির হইতে হবে তাই না হয়তো জীবিত কিন্তু হাজির নাই জীবিত কিন্তু হাজির নয় আজকাল মেলা পীর এরকম জীবিত আছে পীরদের কাছে বেশি চাইছে যেন তাদেরই উদাহরণ দিই অন্যদের উদাহরণ দিয়ে তো বলেন যে আমরা তো চাই না হুজুর আপনার কাছে চাই নাকি তাই না তো তো যেই হুজুর মুশরেকদের কাছে টান তাদের কথা বলি জীবিত পীর আছে মৃতের উদাহরণ দিলাম আর আপনি হাজির না হয়ে গায়ে দূর থেকে আর পীর না হয়ে যদি পীরেই না দিতে পারে জীবিত পীর তো অন্যরা কি করে দিবে আপনি এখানে মসিবতে পড়েছেন আপনাকে চোর ডাকা ছিনতাই করে মারধরি করে ছিনতাই করছে আর আপনার বাবা মা বাড়িতে আছে পাঁচ হাজার কিলোমিটার দূরে বা দশ কিলোমিটার এক কিলোমিটার দূরে হোক আপনার আওয়াজ শুনতে পায় না আপনি যদি মা বাবা বলে চিৎকার করে উদ্ধার করো বাবা মরলাম মরলাম গেলাম সাহায্য করতে পারবে আর এইরকম ডাকা জায়েজ হবে শির যদি আপনি এই এতেকাত বিশ্বাস নিয়ে ডাকেন যে বাবা মা শুনতে পাবে তাহলে শির বাবা মা সম্পর্কে এরকম ধারণা রাখে না কিন্তু পীর সম্পর্কে ঠিক এইরকম ধারণা রাখে যে আমার জীবিত পীর আমি যেহেতু মরিদ হয়ে এসেছি সৌদি আরবে আমার পীরকে যদি ডাকি তাহলে পীর কি করবেন সাহায্যের জন্য পাঠিয়ে দেবেন কাউকে পাঠিয়ে দেবেন সাহায্য করবেন তাহলে শির্ক হবে না হবে না শির্ক হবে তৃতীয় শর্ত কি বলেছিলাম যে তার শক্তি সামর্থ্য হইতে হবে জীবিত আর গায়েব না চোখের আড়ালে না সামনে আছে কিন্তু ক্ষমতায় নেই সাহায্য করতে পারবে আপনি নদীতে ডুবছেন সাঁতার জানেন না আর একজন লোক নদীর কিনারা দাঁড়িয়ে আছে সেও সাঁতার জানে না আপনি ডুবছেন পানি খুব বেশি এমন নয় যে পানি কম আছে এতটা পানি আছে আপনাকে উঠিয়ে কোন রকম ধরে নিয়ে আসতে পারবে আপনাকে উদ্ধার ওই পানি থেকে উদ্ধার করতে হলে তাকেও সাঁতার জানতে হবে যে সামনে আছে সেও সাঁতার জানে না তাহলে আপনার সাহায্য করতে পারবে পারবে না যদি ডাকেন আপনি যে ভাই রে মরলাম রে একটু সাহায্য কর একটু সাহায্য কর মরলাম আমি আর সাঁতার জানি না মরলাম এই তুই একটু সাহায্য কর এরকম যদি চান আপনি তার কাছে সাহায্য তাহলে আপনাকে লোকে কি বলবে অথচ আপনার জানা আছে ও সাঁতার জানে না পাগল বলবে যে কার কাছে সাহায্য চাইছো তোমার মতো সেও সাঁতার জানে না ও যদি জানে সেও ডুববে ঠিক না ওই রকমই ধন সম্পদ চাওয়ার ক্ষেত্রে আর কিছু চাওয়ার ক্ষেত্রে হ্যাঁ যদি জীবিত আছে সামনে মজুদ আছে ওই ব্যক্তি যার কাছে আপনি সাহায্য চাইছেন কিন্তু তার ক্ষমতাই নেই এমন কিছু যদি চান তাহলে সেটি শির্ক হবে আল্লাহ নবী করিম বলেছেন হে নবী মোহাম্মদ তুমি যদি চাও তো তোমার জন্য অহদকে আমি জাহাব করে দিচ্ছি সোনা করে দিচ্ছি আর কত ধন সম্পদ তোমার লাগে ওহদ পাহাড় যদি সোনা করে দেওয়া হয়তো নবী করিমসাল্লামের আর নবীকে এখতিয়ার দেওয়া হয়েছিল এই স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তুমি চাইলে করে দি তাহলে পৃথিবীতে এত ধনবান ব্যক্তি কেউ হয়নি আর হবেও না যে একটা পাহাড়ের সমান সোনা তার কাছে আছে আছে কেউ পৃথিবীতে না হয়েছে না হবে নবী করিম বলছেন যে আল্লাহ আমি চাই না যদি আপনি কোনো অলির কাছে চান বা নবীর কাছে চান যে আর আল্লাহ আল্লাহ করে দিতে চাইছেন নবীকে আর রসুল আল্লাহ আপনি নেননি ওহদ পাহাড়ে শোনা আপনার ব্যাপার অন্যরকম ছিল আমার কিন্তু দরকার ইয়া রসুল আল্লাহ নেগাহে কারাম ফারমাইয়ে একটু দয়া করুন ওহদ পাহাড়কে আমার জন্য সোনা করে দেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি হবে সে কারণ এই ক্ষমতা নবী সাল্লামের নেই এই ক্ষমতা নেই এই জন্য হুসাইন রাজি আল্লাহ তালানো যখন কারবলায় শহীদ হয়েছিলেন একবারও ডাকেনি যে আর রসুল আল্লাহ আপনি করছেন কি এত ভালোবেসেছেন আমার শরীরের মনে হয় মুখমন্ডল মাথা থেকে শুরু করে আপনার এই মুখমন্ডল কোনো জায়গায় নেই যেখানে আপনি চুমন দেননি আর আমি এখানে শহীদ হচ্ছি মজলুম নির্যাতিত জুলম আমার হচ্ছে আর আপনি কি করছেন না না একটু সাহায্য করেন বলেছিলেন তাহলে বোঝা গেল যে শের কুপুরি সেই জন্যই কথা কখনো বলেননি তিনি অমর রবি আল্লাহ আল্লাহ নবীর কবর পাশে কত দূরে মেহরাব ছিল সামনেই শহীদ হচ্ছে না আল্লাহ নবী সাহায্য করতে পেরেছেন যদি তিনি আলমুল গায়েব গায়েব জানতেন তাহলে জানতেন যে আজকে ফজরে তাকে শহীদ করবে এই শয়তান অগ্নিপূজক মজুদ শেষে সুতরাং তাকে বাঁচিয়ে নিয়ে উদ্ধার করেনি স্বপ্ন দেখিয়ে দিতেন ওমার আজকে ফজরে আসিও না না হলে তোমার বিপদ আছে স্বপ্ন দেখিয়ে দিতেন আলমুল গায়েব হলে না গায়েব তিনি জানেন আর না তিনি সাহায্য করতে পারলেন আর না উমার আল্লাহ তাআলা সাহায্য চান ইয়া আল্লাহ মদত করুন এই জালেম আমাকে আজকে খুন করে দিল খুন করতে আসতে সাহায্য করুন সাথে সাথে সেকেন্ডের মধ্যে সাহায্য করতেন যদি ক্ষমতা থাকতো তাহলে সাহাবাই কেরামদের যুগে এরকম হয়নি তাবেন্দ্র যুগে এরকম হয়নি কারো সাহায্য নবী করিম সাল্লাহ করতে পারেননি তাহলে আল্লাহ ছাড়া অন্যের কাছে এমন সাহায্য চাওয়া যার ক্ষমতা নেই সে জীবিত হোক বা মৃত হোক মৃত তো ক্ষমতায় নেই জীবিত যদি ক্ষমতা না থাকে তার কাছে এরকম সাহায্য চাওয়া সে শীত আসা এরকম ফরিয়াদ এসতে আজা ইস্তে আনার পরে সাহায্য কামনার পরে হচ্ছে ইস্তে আজা অর্থাৎ আশ্রয় কামনা করা স্মরণ নেওয়া আশ্রয় চাওয়া কারো আশ্রয় নেওয়া যদি এমন আশ্রয় হয় যেটি মানুষ আশ্রয় দিতে পারে না তাহলে সে তবে কিছু ক্ষেত্রে আছে আশ্রয় দিতে পারে একজন লোককে মানুষ মারার জন্য তাড়াচ্ছে ও পালাতে পালাতে গিয়ে একজন বড় চৌধুরীর বাড়ি জমিদারের বাড়িতে বা মন্ত্রীর বাড়িতে গিয়ে ঢুকে পড়লো পুলিশ পাহারা লেগে আছে বা থানায় মন্ত্রী আর এর বাড়ির কথা কেন বলি থানায় মারতে যাচ্ছে পালাতে পালাতে কি আমাদের দেশে ট্রাকওয়ালা যারা অ্যাক্সিডেন্ট করে তারা কি করে ট্রাক বাসওয়ালা দেখেছেন এরকম আমি দেখেছি একবার একবার বাসে ছিলাম আর সে বাস হঠাৎ করে একটা লোক অ্যাক্সিডেন্ট করে দিল লোকটা পরে শুনলাম যে বেঁচে গেছে কিন্তু লোকটা দেখলাম যে সাইকেল থেকে পড়ে গেল হাই করে পড়ে গেল আমি তোমার ইন্নালিল্লাহ রাজা লোকটি মারা গেলাম বাসের ড্রাইভার যে বাস ছাড়লো আর কোথাও থামা থামি নেই থামে না এত জোরে চালায় মনে হচ্ছে আরো দু এক জায়গায় মনে হচ্ছে আরো একটা বাসকে ট্রাককে অ্যাক্সিডেন্ট করবে মানে ভয়ে পালাচ্ছে তো ও আরো যাকে তাকে মারবে এরকম অবস্থা যাই হোক কোন রকম বেঁচে বাস স্ট্যান্ডও দাঁড়ালো না কোথাও দাঁড়ানো সরাসরি গিয়ে থানার মধ্যে ঢুকিয়ে দিল গাড়ি থানার বাইরেও দাঁড় করলো না দাঁড়ার ভিতরে গিয়ে ঢুকিয়ে দিল গাড়ি এই যে থানার ভিতরে ঢুকিয়ে দিল গিয়ে সে ভিতরে ঢুকে পড়লো বাস থেকে নেমে কি জন্য আশ্রয় নিল না স্মরণ নেওয়া আশ্রয় নিল কার পুলিশের আশ্রয় নিল যে পুলিশ বাঁচাও পুলিশের ক্ষমতা আছে বাঁচাবে না নেই এখানে ওই লোকগুলি আমাদের দেশে গণপিটনি এরকম অ্যাক্সিডেন্ট হলে কি হয় পাইকারি হারে মার খেতে হয় সরকারি মার হ্যাঁ তো এই ধোলাই থেকে বাঁচার জন্য আশ্রয় নিল আশ্রয় দিতে পারবে পুলিশ তার এটি জায়জ না জায়জ নয় জায়জ কিন্তু যদি এটা না করে দেখছে রোডের পাশে একটা মাজার আছে আর গাড়ি নিয়ে গিয়ে মাজারে দিল ঢুকিয়ে আর মাজার খালি পড়ে আছে বলছে পীর বললো পীর বাবা আপনার কাছে নিয়ে চলে এসছি বাস বাস বাঁচান বাস ভাঙচুর করবে জনসাধারণ বাঁচান আর আমাকে বাঁচান জায়েজ সের সে কবর আল্লাহ না ওর বাস গাড়ি বাঁচাতে পারবে না ওকে বাঁচাতে পারবে সের আশা করি বুঝতে পারছেন তাই না তাহলে স্মরণ নেওয়ার ক্ষেত্রে আশ্রয় নেওয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ আশ্রয় দিতে পারে তাহলে তার কাছে আশ্রয় নেওয়া যেতে পারে আর এমন কোন কাজের ক্ষেত্রে যেই ক্ষেত্রে সাধারণত মানুষের ক্ষমতায় নেই আশ্রয় দেওয়া সেই ক্ষেত্রে আশ্রয় নেওয়া হচ্ছে এবাদতের একটি কেসেম প্রকার সুতরাং একমাত্র আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে জিন থেকে আশ্রয় চাইছেন আল্লাহ জিন থেকে বাঁচাও যদি আপনি বলেন ইয়া আল্লাহ আমাকে জিন থেকে হেফাজত করো হে তাবিজ তাবিজ রেখেছি আমার জিনে কোনো ক্ষতি করতে পারবে না তা আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় নাও ফিরে কি বলা আমাকে জিন শয়তান চোর ডাকাত থেকে বাঁচিয়ে রাখো শির্ক এইরকম হচ্ছে ইস্তেগাসা ইস্তেগাসা মানে ফরিয়াদ করা ফরিয়াদ করা কাকে বলে ফরিয়াদ শব্দটি ফার্সি ইস্তেগাসা আরবি কোনো মানুষ বিপদে পড়ে গেছে হাবুডুবু করছে বিপদে উপায় নেই নিজে আর বাঁচতে পারছি না তাহলে অন্য কারো কাছে উদ্ধার কামরা করা এই ক্ষেত্রে যদি দেখা যায় যে মানুষ উদ্ধার করতে পারবে সাহায্য করতে পারবে এমন সীমিত কিছু ক্ষমতার ব্যাপার সবার রয়েছে তাহলে তাও যায় রয়েছে কিন্তু যদি দেখা যায় যে না এমন সাহায্য কামনা যেটি মানুষ করতে পারেন না তাহলে একমাত্র আল্লাহর এবাদত এটি হচ্ছে আল্লাহর এবাদতের একটি কেসিন সুতরাং একমাত্র আল্লাহর জন্য করতে হবে মৌসা আলি সালামের জামানায় মৌসা আলি সালামের জামানায় একটি মৌসা আলি সালামের বংশের লোক তাকে ফেরাউনের বংশের এক লোক মারছিল মিশরে দুপুরের হ্যাঁ, সময় মৌসা আলি সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে তখন ওই ব্যক্তি যে মুসা আলি সালামের বংশের বনি ইসরায়েল লোক কি করেছিল জানেন তার বংশের লোকটি ফরিয়াদ করলো মুসাকে যে মুসা বাঁচাও এই যে কীর্তি ফেরাউন বংশ তার একটা ক্ষমতা আছে আমি হচ্ছে রাজ পরিবারের লোক ক্ষমতা নেই ভাই আজকাল যদি আওয়ামী আমলিক বিএনপিদের পার্টির লেভেলে এত ক্ষমতা থাকে যে পার্টির লেভেলে খুন করে দিলে কোনো বিচার হচ্ছে নাকি পার্টির লেভেলে কত খুন হচ্ছে কোনো বিচার নেই কিন্তু আব্দুর রহমান বাংলা ভাইয়ের বিচার হয়ে গেল চট করে দু চারটা পাঁচটা লোককে খুন করাতেই এত বিচার হয়ে গেল কিন্তু লীগ বিএনপি যে খুন করে রেখেছে হাজার হাজার খুন করে রেখেছে কোনো বিচার আছে না হবে আল্লাহ ছাড়া কারো কাছে বিচার হবে না এগুলি তাহলে ওই ফেরাউনের বংশের লোক ওর একটা ক্ষমতা আছে মারছে ধরে ওই বনে ইসরায়েলের ওই দুর্বল মানুষকে মূসাকে দেখে সাহস বেড়ে গেছে মুসা আলি সালাম আল্লাহ নবীদেরকে আল্লাহ পাক ওই রকম শক্তিশালী করে তৈরি করতেন আর খুব শক্তিশালী মানুষ ছিলেন মুসা আলি সালাম মুসা আলি সাল্লামকে পেয়ে বলছেন যে বাঁচাও মুসা তাহলে এই বাঁচাও যে বললেন সস্তা গাছা হলে যাইজ না যাইজ নয় ভাই একটা লোককে মারছে একটা লেমোজিনটা ড্রাইভারকে এখানে অনেক সময় দেখা যায় মারছে ভাইরা আপনারা বাঁচান আমাকে বাঁচান যদি চাই তো জায়জ আছে না জায়জ আছে দুজন মারছে দশজন এসে ওদেরকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব ওখান থেকে জায়জ আছে কিন্তু যদি ওই ব্যক্তি বলে যে মা গো বাঁচাও বাংলাদেশ থেকে আর মনে করে যে মা আমার বাঁচাতে পারে তাহলে সে আর যদি পীর ভক্ত হয় হ্যাঁ হে ফিরে কি বলা মাছাও তাহলে সির নেমুদ্দিন ভাই মার খাচ্ছে বা কোনো ব্যক্তি মার খাচ্ছে কেন ডাকছে তার ওই শাহজালালকে বা আটরসিকে ডাকছে তো সির হবে না শির তো ফরিয়াদ যখন করলো ওই ব্যক্তি মুসা আলি সালাম গিয়ে দেখছে যে জালেম ও মারধর করছে সুতরাং ওই ব্যক্তিকে দূরে সরাবার জন্য একটা ঘুষি দিয়েছিল একটা ঘুষি আমাদের ঘুষিতে কিছু হবে না মুসা আলি সালামের ঘুষিতে কি হইলো আল্লাহ বলছেন ফাঁকা হে ওর কাম শেষ করে দিল কাজা আলী ওর ফয়সালা করেই দিল মত হয়ে গেল মরে পড়ে আছে এ তো পালিয়ে গেল একটা ঘুষিতে নবী মুসা ইসলামের ঘুষিতে মরে গেল পরের দিন আর এক ঘটনা ঘটেছে যে ঘটনা লম্বা করছে না সময় শেষ হতে যাচ্ছে তো মুসা আলি সালামকে শেষে মেসর ছেড়ে পালাইতে হলে যখন ফেরানোর কাছে খবর পৌঁছে গেল প্রথম দিন জানতে পারেনি দ্বিতীয় দিন ওই বোকা লোক ইসরায়েল লোক বড় মূর্খ লোক ছিল ওদিন তো হইলো হইলো ঝগড়া যা হইলো আর বেঁচে গেল সেই দিন তারপরে আরেকদিন ঝগড়া করছে ঝগড়া করছে মুসা আলি সালামকে আবার দেখেছে তখন মুসা আলি সালাম দেখে কালকেও তুই ঝগড়া করছিলি নিজের বংশের লোক হইলে কি হবে কালকেও দেখলাম আজ কেউ একটু হাতটা ওইদিকে বাড়িয়েছে মনে হয় ওকে একটু সরা সরাবার জন্য ও ভেবেছে যে আমাকে হয়তো ঘুষি দিতে এলো কালকে ঘুষি দিতে আমারও শত্রু মারা গেছে আজকে যদি আমার দিকে একটু হাত দিতে আমি যাবো তখন চট করে ওর আর খেয়াল নেই বেকুফের যে আমি কি বলছি বলছে আমোসা আতরিদ আম তাকতলানি কামা কাতালতা নাফসান বিলাম কালকে একটা লোককে মেরেছে আজকে আমাকে মারতে চাও নাকি বুঝলেন না বুঝেননি মনে হয় হ্যাঁ কালকে আমার সাথে যে লোকটি লড়াই করছিল ওই লোকটিকে একটা ঘুষি মারলে ও মরে গেল আর আজকে মনে হয়েছে আমাকে মেরবে তুমি এই কথা শুনে ওই যে বিরোধী ওই যে ছিল ফেরনের বংশের ও কিন্তু শুনে ফেললাম তাহলে কালকেও যে মেসরে খুনের ঘটনাটি হয়েছে চোর ধরা পড়েনি কে খুনি ছিল যে তো মুসাই মেরেছে মুসা আলি সালাম যে মেরেছে কথা ধরা খেয়ে গেল দৌড় দিয়ে গিয়ে ফেরাউনের দরবারে গিয়ে বললো যে বাদশাহ নামদার আর জানেন খবর জানেন কালকে যে খুনের ঘটনা ঘটেছে আর আসামির খোঁজ পাওয়া যায় না সন্ধান পাওয়া যায় না তো মুসা মেরেছে ওর ওই লোক বললো আজকে ফেরাউন ওরা করলো ধরো ধরো মুসাকে ধরো কোথায় আছে খোঁজ করো মুসাকে মুসা আলি সাল্লামকে একজন লোক এসে বলছে এখন মিটিং হচ্ছে আর ফেরাউনের বাদশার অর্ডার হয়ে গেছে যে মুসাকে যেখানে পাও ধরে নিয়ে এসো আর এখনই জাল্লাদকে বলবো জবাই করবে মুসা আলি সাল্লাম সাঁতে সাঁতে ওখান থেকে উদা হয়ে গেল সাত দিন আট দিন সফর করার পরে পৌঁছিলেন এমন এখানে মাদিয়ানে পৌঁছিলেন সেখানে এসে বড় ঘটনা বিবাহ সাদী লম্বা ঘটনা মুসা আলি সাল্লামের ঘটনা খুব সুন্দর সুন্দর ঘটনা আল্লাহ ফাকরম কোরআন বর্ণনা করেছেন এবং অনেক শিক্ষণীয় বিষয় আছে আসল বিষয়ের দিকে ফিরে আসি ফরিয়াদ করা তাহলে জীবিত মানুষ যদি সাহায্য করতে পারে তাহলে ফরিয়াদ করা যাবে তার কুদরতের ক্ষমতার বাইরে থাকলে চাওয়া যাবে না চোখের আড়ালে থাকলে চাওয়া যাবে না আর মৃতর কাছে চাওয়া যাবে না জীবিত এবং সামনে আছে ওকে ডাকলে আপনার ডাক শুনতে পারবে এবং আপনাকে সাহায্য করতে পারবে এই রকম সাহায্য চাচ্ছেন তাহলে যাই আর এর ব্যতিক্রম হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো জায়গায় থাকেন মাঠে মরুভূমিতে এয়ারপোর্ট রোডে মরুভূমিতে কোনো মানুষ নেই একজন জালেন এসে আপনাকে খুন করছে কার কাছে চাইবেন আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি হেফাজত করো হেবাদত আল্লাহ তুমি উদ্ধার করো এবাদত জবাই করা জবাই করা হচ্ছে এবাদত যখন আপনি সন্তুষ্টির জন্য যে সন্তুষ্ট করব কাকে সন্তুষ্ট করবেন জবাইয়ের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট নেকি নেব এই জবাইয়ের মাধ্যমে কার কাছে নেকি নেওয়ার আশা রাখবেন আল্লাহর কাছে মনের মনের কামনা বাসনা পূরণ করবো জানি উদ্দেশ্যে জবাই করছি গরিব মিসকিনকে খাওয়াবো যাতে করে বালা দূর হয় তাহলে কার কাছে বালা মুসিবত দূর হয় আশা রাখবেন আল্লাহর কাছে কিন্তু যদি ব্যতিক্রম হয় যে খাসে মরু জবাই করে খাওয়াচ্ছেন মাজারে গিয়ে কারণ মাজারে যারা আসে জিয়ারত করতে বা এখানে ওরসে তাদেরকে যদি খাওয়াই তো পীর কিবলা রাজি হয়ে যাবেন আর ওই পীর ওলি যদি রাজি হয়ে যান তাহলে আমার মনের আশা পূরণ হবে তাহলে কি জবাই কার জন্য হলো পীরের জন্য হলো ওলির জন্য কবর মাজারের জন্য হলো এইরকম মান্নত মানা মান্নত মানতে হবে কার জন্য একমাত্র আল্লাহর জন্য কেউ যদি মান্নত মানে যে আমি আল্লাহ আমার চাকরিটা যদি ভালো হয়ে যায় আর বা চাকরি পাননি ফ্রি ভিসা এসছেন আপনাদের একটু উদাহরণ দিই ফ্রি ভিসা এসছেন চাকরি পাননি আল্লাহ যদি একটা ভালো চাকরি পেয়ে যায় তাহলে আমি কি করব আটশিতে শাহজালে বা আজমিরে একটা গরু জবাই করব তাহলে এর নাম কি শেরিক শেরিক আল্লাহ ছাড়া অন্যের জন্য মান্নত করা মান্নত আমি আজমিরে দশ হাজার টাকা পাঠাবো এক হাজার রিয়াল আমি শাহজালাল পাঠাবো কোনো মাজারে পাঠাবো শির্ক মান্নত যে করলেন আল্লাহ অন্যের জন্য শির্ক কিন্তু যদি মান্নত করেন যে আল্লাহ আমার চাকরিটা করে দাও মান্যতার ক্ষেত্রে শর্ত লাগানো ঠিক নয় যদিও শর্ত লাগালে পুরো করতে হবে কিন্তু শর্ত না লাগে যে আল্লাহ যদি চাকরি হয় না হয় এরকম না করে আল্লাহ আল্লাহ তুমি আমার চাকরিটা দাও চাকরির একটা ব্যবস্থা ব্যবস্থা করে দাও আমি প্রথম বেতন পেতেই এক হাজার মসজিদে দান করে দেবো কার জন্য মসজিদ দান করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য মাদ্রাসায় দান করে দেবো আমি দশ কপি কোরআন বা তাস্তির কেনে দেবো একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো সব আল্লাহর জন্য করছেন সুতরাং এটি এবাদত তাহলে মান্যত মানা হচ্ছে এছাড়াও বহু এবাদতের প্রকরণ রয়েছে লেখক প্রায় সতেরোটি এবাদতের প্রকরণ বর্ণনা করে রাজা আলেকা মানে ইত্যাদি ইত্যাদি করে দিয়েছে ইত্যাদির মধ্যে একটা জিকির জিকির আজকার কি এবাদত জবানের এবাদত যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের জিকির করে অন্যের জিকির অন্যের ফিকির করে পীরের ধ্যান তাসাওয়ারি শেখ একটি পীরতন্ত্র সুখীবাদে একটি এতেকাদ আছে বিশ্বাস আছে যে পীরতন্ত্রে যদি আপনাকে পাকা মুড়ি ভালো মুড়িদ হইতে হয় কামেল মুড়িদ পীরের তাহলে কি করতে হবে তাছাড়া শেখ করতে হবে পীরের ধ্যান মানে যেখানে থাকুন নামাজে থাকুন রোজাই থাকুন হজে থাকুন রাস্তায় থাকুন কাজে থাকুন ব্যবসায় থাকুন দোকানে থাকুন চাকরিতে থাকুন ডিউটিতে থাকুন সবসময় পীরের ধ্যান পীর পীরের কথা সবসময় কলমে বসিয়ে রাখতে হবে পীরের ধ্যান জিকির তারপরে আমি ওই একটি ঘটনা গত সপ্তাহের একটি আলোচনা মনে হয় বলেছিলাম কোন একটি অনুষ্ঠানে যে <clears throat> মদিনা এক লোক এসে রিয়াজুল জান্নাতে বসে জিকির করেছে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ জিকির কার জিকির রসুলের জিকির করছে জিকির বললাম এবাদত তাহলে আল্লাহ ছাড়া অন্যের কারো জিকির চলবে হিন্দুদের জিকির হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ এটা হচ্ছে হিন্দুদের জিকির শিরক তারা মুশরেক তাহলে কেউ যদি বলে ইয়া গাউসুল আজম গৌসুল আজম মাদার ইয়া গৌসুল আজম তাহলে এটা জিকির নয় শির ইয়া গরিব নওয়াজ হে গরিবের দাতা ইয়া গরিব নওয়াজ ইয়া গরিব নওয়াজ শির ইন্ডিয়া বাংলাদেশে নারাই তকবির বলে শুনেছেন না নারাই তকবির শুনেছেন না ওয়াজ মহফিল করে না নারাই তকবির বলে না তখন বলে আল্লাহ আকবর আর আরেকটা নারা আজকাল ধনী শুরু হয়েছে হ্যাঁ কবর পূজারীদের মধ্যে বেরেলবিদের মধ্যে নারায় রেসালাত তখন বলবে ইয়া রসুল আল্লাহ ঠিক জানেন এই যে দেখেন আমাদের ভাই জানেন নারায় রেসালা শুধু নারায় তকবির না নারায় রেসালা তখন সবাই শ্রোতার আপনারা তখন কি বলবেন ইয়া রসুল আল্লাহ জিকির রসুলের জিকির শির্ক শির্ক তাহলে আল্লাহ ছাড়া যে অন্যের জিকির আমাদের সমাজে হচ্ছে তার উদাহরণ দেওয়ার জন্য বললাম এটা তো এইরকম বহু এবাদত বন্দীগী রয়েছে যেগুলি আল্লাহর জন্য একমাত্র খাস করতে হবে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে বলছেন আল্লাহ আমার আল্লাহ বিহা কুল্লাহ তাল আল্লাহ আদেশ করেছেন এই সমস্ত হইতে হবে একমাত্র আল্লাহ পাকের জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদের গোনা খাতা যেন মাফ করেন এক আমলের তৌফিক দান করেন গোনা খাতা মাফ করেন ভালো কথা হক কথা সত্য কথা বুঝে এবং তার বাস্তবায়নের আমলের তৌফিক যেন দান করেন আমিন সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী